بسم الله الرحمن الرحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار المنادي মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আবু সুফিয়ান হাফিজাহুল্লাহর বয়ান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যারা জেহাদ পরিত্যাগ করে বসে আছেন তাদের প্রতি আল্লাহ সুবাহ যে সতর্কবাণী উচ্চারণ করেছেন এবং যে শাস্তির কথা উচ্চারণ করেছেন সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকার আলোচনা করব ইনশা আল্লাহ আমাদের আগের আলোচনা ছিল হিজরা ও জিহাদ সেই আলোচনাতে আমাদের হিজরা সম্পর্কিত বিষয়ে বেশি প্রাধান্য পেয়েছে আর আজকে আমাদের এই আলোচনা ইনশা আল্লাহ জিহাদ সম্পর্কে বেশি প্রাধান্য পাবে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহান পবিত্র কোরআনে জিহাদ সম্পর্কে সরাসরি জিহাদের আয়াত একেবারে সরাসরি জিহাদের হুকুম আহকাম বিধান সম্পর্কে যতগুলো আয়াত অবতীর্ণ করেছেন তা হিসাব করলে প্রায় চারশো সাড়ে চারশো বা পাঁচশোর মতো মানে এরকম জেহাদের আয়াতগুলো হিসাব করা যাবে আর যদি হুদুদ ও কিসাস এগুলো নিয়ে হিসাব করা যায় এগুলো জেহাদের দ্বিতীয় শাখা কারণ জেহাদের উদ্দেশ্য হলো আল্লাহর হুদুদ প্রতিষ্ঠা করা এগুলো হিসাব করলে সমস্ত আয়াতগুলো মিলিয়ে প্রায় সাত আটশো এরকম আয়াত হয়ে যাবে সুবাহান আল্লাহ তো এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে আল্লাহ সুবাহান তারা বিস্তারিতভাবে আলোচনা করেছেন জেহাদের সলাতের কথা কিভাবে জেহাদের ময়দানে সলাদ পড়তে হবে কিভাবে কি করতে হবে যুদ্ধের মোকাবেলা কিভাবে করতে হবে সুবাহান এমন কিছু নেই যে আল্লাহ সুবাহান তালা জিহাদের ক্ষেত্রে বাদ দিয়েছেন অর্থাৎ সবকিছু আলোচনা করেছেন তো সেই জেহাদের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে মুমিন নামধারী মুসলিম নামধারী মানুষগণ ভুলেই গেছে আল্লাহ সুবাহান কিছু মানুষের মনে কিছু মানুষের মনে এই বিষয়টাকে জাগিয়ে তুলেছেন কিন্তু অধিকাংশ মানুষই তা ভুলে গেছে জিহাদ এই জিহাদ শব্দটা যে কত মাজলুম কত অসহায় তা একমাত্র একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যেমন কেউ আপনি যদি কাউকে সালাতের কথা বলেন সে খুব ভালোভাবেই সালাতের কথা শুনবে এবং সালাতের অর্থ সে কখনো অন্য কিছু করবে না যে সালাত অর্থ উঠা বসা করা দোয়া করা এরকম কিছু করবে না বা কোমর হেলানো এগুলো যদিও লাভজিক অর্থ আবেদনিক অর্থ কিন্তু এগুলো সে কখনোই করবে না কিন্তু জেহাদের ক্ষেত্রে আপনি যদি সলাতের সাথে আপনি যদি হজের কথা বলেন সে স্বীকার করবে যে হ্যাঁ যদি হজের শর্তগুলো পূরণ হয় হজ করার যে শর্তগুলো রয়েছে এগুলো যদি পাওয়া যায় হজ ফরজ হবে সমস্যা নেই সৈয়ামের কথা তো সুবাহান আল্লাহ হ্যাঁ, বলতেই হয় না এটা তো একেবারে রমজান মাসে অথবা অন্যান্য সময় আনন্দ ফুর্তির সাথে আলোচনা আলোচনা চলে এবং ইবাদত চলে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যখনই আপনি জেহাদের কথাটা বলবেন জেহাদের নামটা শুনবে ঠিক তখনই এটা যাদের অন্তরে রোগ আছে রোগ এদের অন্তরে কেমন যেন একটা ভীতি একটা তৈরি হয়ে যায় মানে কেমন যেন একটা ভয় বা কেমন যেন একটা মন খারাপ হয়ে যায় এদের জন্য এবং এই কথাটাই আল্লাহ সুবাহ সুরা মোহাম্মদে বলেছেন আল্লাহ সুবাহ সুরা মোহাম্মদে এই কথাটাই বলেছেন فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت الله سبحانه وتعالى বলছেন যখন আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান হুয়াতালার পক্ষ থেকে জিহাদ সম্পর্কে সুস্পষ্ট বিধান অবতীর্ণ হয় আয়াত অবতীর্ণ হয় তখন যাদের অন্তরে রোগ রয়েছে এদেরকে আপনি দেখবেন তারা মৃত্যুর ভয়ে হতবিহব্বল হয়ে আপনার দিকে তাকাচ্ছে যেন এদেরকে মৃত্যুর দিকে ধাবিত করে নিয়ে যাওয়া হচ্ছে তো ঠিক এই সিফাতটা এই গুণটা এইসব মোনাফিক মানুষের মধ্যে রয়েছে তারা জেহাদের নাম শুনলেই জেহাদ অর্থ কলমের জেহাদ জেহাদ অর্থ কত যে অর্থ করে আল্লাহ আল্লাহ হেফাজত করুন এগুলো থেকে তো এখন আবার নতুন করে এখন একটি কথা শোনা যায় খুবই ব্যাপকভাবে তা হচ্ছে জেহাদ হচ্ছে নির্বাচনের জেহাদ ভোটের জেহাদ তারপরে আরো কত কিছুর না জেহাদ সোহান আল্লাহ দেখুন যারা ভোট এবং নির্বাচনের সাথে সম্পৃক্ত যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত তারা এমনি একটি কুফুরির সাথে সম্পৃক্ত এবং মুশ্রিক একটা সিরিকি একটা বিধানের সাথে সম্পর্কিত সম্পর্ক রেখেছে তারা এমনি এটা কুফুরি এমনি এটা হারাম এমনি শিরিক সেটাকে আবার যদি কেউ ইসলামের সর্বোচ্চ বাদত জিহাদ বলে চালিয়ে দেয় তো এর থেকে নিকৃষ্ট নিকৃষ্ট জীব এর থেকে নিকৃষ্ট কাফের পৃথিবীতে আছে বলে অন্তত আমার জানা নেই কারণ আল্লাহ সুবাহ এদের সম্পর্কে কোরআন স্পষ্টভাবে বলেছেন যারা এভাবে কুফুরির সাথে জিহাদকে মিলিত করছে এদের সম্পর্কে আল্লাহ সুবাহ কোরআন স্পষ্ট করে বলেছেন আল্লাহ বলছেন নিঃসন্দেহে নিঃসন্দেহে মানে নিশ্চয়ই আল্লাহ নিকট পৃথিবীতে সমস্ত প্রাণীর তুলনায় সমস্ত প্রাণীর চেয়ে তারাই নিকৃষ্ট মানে সর্র তারাই নিকৃষ্ট যারা যাদের অন্তর মুখ বধির মানে যারা শোনে না কোরআনের আয়াতগুলো এবং যারা মুখ মানে যারা বোবা যাদের অন্তরগুলো কানগুলো কি হয়ে গেছে সিলগালা হয়ে গেছে তো এদেরকে আপনি যখন জেহাদের কথা বলবেন এরা বিভিন্নভাবে এটাকে তাবিল করবে আল্লাহ সুবাহ আমাদেরকে এইসব এসব যারা পদভ্রষ্ট এদের থেকে হেফাজত করুন তো আল্লাহ সুবাহ তালা জিহাদ সম্পর্কে অনেক আয়াত বলেছেন আমাদের আলোচনায় তো আসলে এত আয়াত বা হাদিস নিয়ে আলোচনা করা সম্ভব নয় আমরা চেষ্টা করি অল্প সময়ের মধ্যে মূল আলোচনাটা নিয়ে আসতে আর যারা মমিন তারা একটু চিন্তাভাবনা করলেই তারা ইনশা আল্লাহ উদ্দেশ্যটা বুঝতে পারবে এবং মূল যে মগজ আলোচনা সেটাও বুঝতে পারবে আল্লাহ সুবাহ বলছেন কুতিবা আলাই কুমুল কিতালু ওয়াহুয়া কুরহুল্লাকুম কুতিবা আলাই কুমুল কিতালু ওয়াহুয়া তোমাদের উপর যুদ্ধের বিধানকে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের উপর যুদ্ধের বিধানকে ফরজ করে দেওয়া হয়েছে এখানে আরেকটি আলোচনা আমাদের করতে হবে তা হলো অনেকেই বলে ওই যে বললাম যে যাদের অন্তরে রোগ রয়েছে নিফাক রয়েছে শিরিক কুফুর ভরপুর রয়েছে অথবা গুনাহ দ্বারা অন্তর কালো হয়ে রয়েছে এরা জিহাদের বিভিন্ন অর্থ তাবিল কত কিছু করে এটাকে শেষ করে ফেলার চেষ্টা করে এবং তারা এদের মুখ থেকে শুনবেন যে মহিলাদের উপর জেহাদ ফরজ না মহিলাদের উপর জেহাদ ফরজ না মহিলাদের জেহাদ করতে হবে না মোনাফিকরা নিজেরাই জেহাদ করে না মোনাফিকরা নিজেরাই জেহাদ করে না অথচ তারা আবার নিজেদের অধীনস্থ মহিলা বা অন্যান্য মহিলাদেরকে মিনা নারীদেরকেও জেহাদ থেকে অনুৎসাহিত করে অথচ আল্লাহ এখানে বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু কুরুহুল্লা কুম তোমাদের উপর জেহাদকে ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এখানে একটা সাধারণ মানুষ একবারে কিছু বোঝে না এমনও মানুষ একটু খেয়াল করলে বুঝতে পারবে এখানে কি আল্লাহ সুবাহ বলেছেন যে তোমাদের পুরুষের উপর জেহাদ ফরজ করা হয়েছে এ কথা বলেছেন কি বলেননি আল্লাহ কেটে বলেছেন যে তোমাদের মহিলাদের উপর জেহাদ ফরজ করা হয়নি বা শুধু মহিলাদের উপর জেহাদ ফরজ করা হয়েছে বলেছেন কি বলেননি তাহলে কোন মোনাফেকের এই অধিকার আছে যে পুরুষ মহিলাদের জেহাদের হুকুম আলাদা করা আল্লাহ এখানে বলছেন কুতিবা কুমুল কিতাল ও কুরহুল্লাকুম আলাই কুমুল কিতাল ও আলাই কুম এখানে এই কুম দিয়ে সব বোঝানো হয়েছে মহিলা পুরুষ বালেক সবাইকে বোঝানো হয়েছে বালেক বালিকা সবাইকে বোঝানো হয়েছে তাহলে কার অধিকার আছে যে মহিলা পুরুষ আর আলাদা জেহাদ আছে আলাদা নাই ইত্যাদি এগুলো মানে ফারক করা তাফরিক করা কার অধিকার এগুলো কে অধিকার দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ সুবাহ আমাদেরকে সব ভ্রষ্ট থেকে হেফাজত করুন তো আল্লাহ সুবাহ যেখানে মহিলা পুরুষ কোনো পার্থক্য করেননি আরেকটি খুব বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে যে কোরআনে বর্ণিত কোরআনে বর্ণিত যতগুলো আয়াতে জেহাদের হুকুম বর্ণনা করা হয়েছে কোরআনে বর্ণিত যতগুলো আয়াতে জেহাদের হুকুম বর্ণনা করা হয়েছে জেহাদের সালাদের কথা বর্ণনা করা হয়েছে শাহাদের কথা বর্ণনা করা হয়েছে মানে এইভাবে যত আলোচনা আছে জেহাদের আল্লাহ একটা জিনিস মানে একটা জিনিস খেয়াল করা আপনারা বুঝতে পারবেন আল্লাহ সুবাহ এত সুন্দর করে বর্ণনা করেছেন যেখানে নারী পুরুষ কোথাও আল্লাহ সুবাহ আলাদা করেননি কোথাও আলাদা করেননি যে পুরুষের জন্য হুকুম মহিলার জন্য নয় এরকম কোথাও আলাদা করেননি এবং কি আল্লাহ সুবাহ খুব সূক্ষ্মভাবে যেখানে আলাদা করেছেন অনেক আলোচনায় অন্যান্য বিষয় মহিলাদের বিষয় মহিলাদের হুকুম আহকাম আছে জেহাদ ব্যতীত অন্যান্য অনেক হুকুম আহকাম মহিলাদের উপর আছে এবং সেটা পুরুষদের উপরও আছে যেমন চক্ষু হেফাজত করা মহিলাদের ক্ষেত্রে আলাদা আয়াতে বলা হয়েছে প্রথম আয়াতে বলা হয়েছে পুরুষের জন্য যে কুল্লিল দ্বিতীয় আয়াতে বলা হয়েছে আপনি পুরুষদেরকে বলুন তারা যেন চোখ হেফাজত করে তারপর আয়াতে বলা হয়েছে মহিলাদেরকে বলুন এভাবে অনেক জায়গায় কিন্তু আল্লাহ সুবাহ তালা এভাবে স্পষ্ট তো দূরে থাক সূক্ষ্মভাবেও আপনার একেবারে কোনো সেগা দিয়ে অথবা কোনো জমির দিয়ে কোন ইশারাঙ্গিতেও আল্লাহ সুবাহ জিহাদের আয়াতের ক্ষেত্রে নারী পুরুষ কোথাও আলাদা করেননি তাহলে বোঝা গেল আল্লাহ সুবাহ সবার উপরই জেহাদকে ফরজা আইন করেছেন কোনো মোনাফেকের অধিকার নেই মহিলা পুরুষের মধ্যে জেহাদের হুকুম নিয়ে আলাদা করা মানে হুকুম তাফরিক করা যে জেহাদের জন্য মহিলাদের জন্য প্রযোজ্য নয় উম্মে ইমার রাজি আল্লাহ আনহা আয়সা রাজি আল্লাহ আনহা সহ খানসা রাজি আল্লাহ তালা আনহা সহ এইসব অসংখ্য মহিলা সাহাবিদের অবদান জেহাদের ময়দানে পুরুষদের তুলনায় কম ছিল না বরং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে পুরুষদের তুলনায় মহিলাদের জেহাদে অংশগ্রহণের অথবা ভূমিকার ভূমিকা অনেক বেশি ছিল এরকম অনেক ঘটনা আছে আপনারা সিরাতের যে কিতাবগুলো আছে নির্ভরযোগ্য সিরাতের কিতাবগুলো আছে সেগুলো পড়লেই বুঝতে পারবেন বিস্তারিত সুবাহান তো আল্লাহ সুবাহান তালা এত সুন্দর করে যে আলোচনা করেছেন জেহাদের বিষয়ে এত সুন্দর করে আলোচনা করার পরও যদি কারো ভিতরে না ঢুকে তাহলে তার অন্তরকে আল্লাহ সুবাহ তালা তার গুনাহের কারণেই ইয়া করে সিলগালা করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এসব জাহালা এসব মূর্খতা থেকে হেফাজত করুন এবার জেহাদের ক্ষেত্রে আমাদের আরো কয়েকটি বিষয় মনে রাখতে হবে আর তা হচ্ছে আমাদের জেহাদের ময়দানে কষ্ট করতে হবে জেহাদের জন্য অনেক কষ্ট করতে হবে তো জেহাদের জন্য আমাদের যে কষ্টগুলো করতে হবে এর মধ্যে আমাদের বাবা মা ভাই বোন সবাইকে ছাড়তে হবে ঘর বাড়ি ছাড়তে হবে এবং আমরা যখন জেহাদের মাদানে থাকবো সেখানে আমাদের কষ্ট করতে হবে খাবার দাবার কষ্ট ঘুমের সব দিক থেকে শারীরিক মানসিক সব কষ্টই হবে তো আল্লাহ সুবাহান তালা জেহাদ সম্পর্কে এই বিষয় সম্পর্কে জেহাদের এই বিষয়টা সম্পর্কে কষ্ট সম্পর্কে অনেক আয়তে বলেছেন এর মধ্যে আল্লাহ সুবাহ একটা আয়তে বলেছেন আম ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো জানেননি এখনো জানেননি বা এখনো দেখেননি তাদেরকে যারা তোমাদের মধ্যে থেকে জিহাদ করেছে এবং ধৈর্যশীল হয়েছে তো এখানে ধৈর্য ধৈর্যশীল হওয়া হচ্ছে শর্ত এবং জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য জিহাদ এবং ধৈর্যশীল হওয়া হচ্ছে শর্ত আল্লাহ বলছেন যে আম হাসিবিতুম তোমরা কি ভাবছো মনে করছো যে তোমরা জান্নাতে ঢুকে যাবা অথচ আমি দেখি নাই যে এখনো কারা জেহাদ করেছে আর কারা আমার এই জেহাদের পথে বা জেহাদের জন্য কারা ধৈর্য ধারণ করেছে তো জেহাদের সাথে ধৈর্য ধারণটা হচ্ছে অনেক গভীর সম্পর্ক দেখুন মমিনরা যদি ধৈর্য ধারণ করতে না পারে এতে লজ্জার এর থেকে লজ্জার আর কিছু নাই কাফের মুশ্রিকরা তাদের বাতিল ধর্মের জন্য তারা ধৈর্য ধারণ করে কাফের মুশ্রিকরা কি কি মানে মুজাহিদের সাথে যুদ্ধ করে না তো মুজাহিদরা যুদ্ধ করে কাদের সাথে কাফের মুশ্রিকদের সাথে একদিকে মুজাহিদরা যেভাবে যুদ্ধ করছে জিহাদের ময়দানে বাবা মা ভাই বোন সব ছেড়ে ছেড়ে এসে এবং খেয়ে না খেয়ে কষ্ট করে রোদে পড়ে বা বৃষ্টিতে ভিজে যেভাবে করছে অপর দিকে কিন্তু কাফেররাও ঠিক সেভাবেই করছে কাফেররা ঠিক সেভাবেই করছে তারাও সব কিছু ছেড়ে এসে এরাও যুদ্ধ করছে আর এই বিষয়টাকে আল্লাহ বলছেন আল্লাহ যারা ইমানদার এরা যুদ্ধ করে আল্লাহর পথে যারা কাফের এরা যুদ্ধ করে তাগুতের পক্ষে তো যদি কাফেররা মানে ওদের বাতিল ধর্মের জন্য দিনের জন্য কষ্ট করতে পারে তাহলে মুজাহিদদের কষ্ট করা কতটুকু প্রয়োজন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমরা যেন জেহাদের ক্ষেত্রে একটু কষ্ট না করি মনে এটা মনে না করি যে আমরা অনেক কিছু করে ফেলেছি অনেক কষ্ট করে ফেলেছি না কিছুই করিনি আমাদের এই কষ্টটা মানে খুব সামান্য নবী এবং রসুলদের যে কষ্ট আর সাহাবিদের যে কষ্ট ছিল সেই কষ্টের তুলনা আমাদের এই কষ্ট কিছুই না সাহাবিরা আল্লাহ রসুল সাল্লামের সাথে সাহাবিরা এত কষ্ট করেছেন বিভিন্ন যুদ্ধে রসুল সাল্লামের সাথে সাহাবিদের খাবার ছিল না খেজুর ছিল না খেজুর পর্যন্ত ছিল না সেখানে একটি খেজুর তিনটা ভাগ করে তিনজন খেয়েছেন এমন কি তাদের খাবার ছিল না বিধায় তারা খেজুরের যে বিচি সেই বিচি ওনারা চুষেছেন যে একটু রস আসবে একটু ভালো লাগবে সেখানে এভাবে তারা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করেছেন তো আজকে কি আমাদের খেজুরের বিচি চুষতে হয় আল্লাহ তো আমাদেরকে অনেক সুন্দর রিজিক দিয়েছেন জেহাদের ময়দানেও এবং পৃথিবীর সব জায়গায় যদিও কিছু কষ্ট থাকে তো সেই সাহাবিদের তুলনায় আমাদের ওনাদের যে কষ্ট আর আমাদের যে কষ্ট সেই কষ্টের তুলনায় আমাদের কষ্ট তো কিছুই না ধুলার সমানও না এই জন্য আল্লাহ সুবাহতাল্লার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি কখনো যেন আমরা এমনটা মনে না করি যে আমরা জেহাদের জন্য অনেক কষ্ট করে ফেলছি বা ফেলেছি এটা একটা সাধারণ ধোকা ছাড়া আর কিছুই হতে পারে না তো আল্লাহ সুবাহ সাহাবিদের মতো আমাদেরকে অটলতা দান করুন আমাদেরকে সফলতা দান করুন আল্লাহ সুবাহর পথে সফল হতে হলে আল্লাহ সুবাহ বলেছেন হেমান্দারগণ আল্লাহকে ভয় করো তার নৈকট্য অনুসন্ধান করো এবং তার পথে জিহাদ করো এবং তোমরা তাতে সফল কাম হতে পারো তোমরা যাতে সফলকাম হতে পারো এখানে সফলতা পাওয়ার জন্য আল্লাহ সুবাহান সফলতা পাওয়ার জন্য মাধ্যম হিসাবে ওসিলা যেটা আমরা আমরা বলি যে এই সফলতা অর্জনের যে মাধ্যম সেটা হচ্ছে জেহাদ করা সেটা হচ্ছে কি করা জেহাদ করা আমরা তো অনেক সময় অসিলাকে শিরিক এবং কুফুরের পর্যায়ে পৌঁছে দেই যে অমুকের ওস ইত্যাদি ইত্যাদি যাই হোক ওই যে ভিন্ন একটা আলোচনা ওদিকে না যাই তো এখন আল্লাহ সুবাহ পথে আল্লাহর কাছে যদি কেউ প্রিয় হতে চায় এখানে বলা হয়েছে ফি সাবিলিহি তোমরা আল্লাহর মানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু তোমরা জিহাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অনুসন্ধান করো তালাশ করো ফি সাবিলিহি তার রাস্তায় তার রাস্তায় অর্থাৎ জিহাদের পথে লাল্লাকুম তবলেন যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো তো সফলতা অর্জন করার মাধ্যম আর আল্লাহ সুবাহান তাল্লাহ নৈকট অর্জন করার মাধ্যম আমরা কি বুঝলাম সেটা হচ্ছে আল জিহাদ সাবিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান তালা আমাদেরকে কত সুন্দর করে বিস্তারিতভাবে বলেছেন তাও যদি আমরা না বুঝি আমাদের মতো হতভাগা আর পৃথিবীতে কে আছে আর এই জিহাদের পথে আমরা যখন জিহাদ করব তখন আমাদেরকে অনেক কিছুই বলা হবে জঙ্গিবাদী সন্ত্রাসী তারপরে আরও যত কিছু আছে এগুলো বলা হবে তো মূলত আমরা আমাদেরকে সন্ত্রাসী বললে আমাদের সম্মান আরও বৃদ্ধি পায় এবং আমাদের এই সম্মানের ক্ষেত্রে আল্লাহ সুবাহান তালা আরও অনেক উন্নত স্তর দান করেন কারণ আল্লাহ সুবাহান তালা কোরআন স্পষ্ট স্পষ্ট করে বলেছেন তুর হিবু না বিহি আদুবুল্লাহ তুর হিবু না বিহি আদুবুল্লাহ এখানে আয়াতটা অনেক লম্বা আয়াতটা আমি পড়ছি আল্লাহ সুবাহ বলেছেন ও আইদুল আহম মাস্তাতুম মিন কুয়া ওমির রিবাতুল খাইল তুরহিবু নবি আদুবল্লাহ আদুবাকুম ইলা আখরিল আয়া তো এখানে আমার এই শুধু তুরহিবুন শব্দটা নিয়ে আমার একটু আলোচনা করতে হবে তা হচ্ছে আল্লাহ বলছেন ও আইদুল আহম মাস্তাতুম তোমরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো ও আয়দুল্লাহমাস্তাদম তোমরা সাধ্য অনুযায়ী তোমাদের প্রস্তুতি গ্রহণ করো মিন কৌয়া এখানে কৌয়া শব্দের অর্থ প্রস্তুতি গ্রহণ করা শক্তি অর্জন করা এবং এর তাফসির হাদিসেও আছে তো এবং তোমরা তোমাদের সাত সরঞ্জাম এবং ঘোড়া বা তোমাদের সাত সরঞ্জাম নিয়ে তোমরা প্রস্তুত থাকো রিবাদ করো রিবাদে থাকো তোর হিবু নবি আদুবল্লাহ আদুকুম যাতে তোমাদের শত্রুরা এবং আল্লাহ শত্রুরা ভয় ভয় থাকে ত্রাসের মধ্যে থাকে তো আল্লাহ সুবাহান তালা এখানে আমাদেরকে ত্রাস সৃষ্টি করতে বলেছেন কাফেরদের উপর আর এই ত্রাস হচ্ছেই সন্ত্রাস অর্থাৎ সন্ত্রাস ত্রাস কোনো পার্থক্য নাই দুই শব্দের মধ্যে একই ওরা বলে না যে সন্ত্রাস মানে ত্রাস মানেই সন্ত্রাস আর সন্ত্রাস মানেই ত্রাস আর এই ত্রাস এবং সন্ত্রাসের আরবিটা হচ্ছে তুর হিবুনা আল্লাহ এটাই বলেছেন ওদের মধ্যে ত্রাস সৃষ্টি করার জন্য আর এটার মূল যে আরবি মানে এটা হচ্ছে এরহাব ইরহাব মানে হচ্ছে সন্ত্রাস তো আল্লাহ সুবাহ আমাদেরকে ইরহাব হতে বলেছেন তো আমাদেরকে যারা সন্ত্রাস বলে ওরা তো আল্লাহ সুবাহ আমাদেরকে যা হতে বলেছেন সেটাই বলছে আলহামদুলিল্লাহ আমরা তো শুক্রে দিয়ে করছি যে ওরা ওরা এতই মূর্খ ওরা এতই অজ্ঞ যে ওদের কথা আমাদের জন্য উপকারী কারণ আমরা যে ওদের জন্য ত্রাস সৃষ্টি করছি বা ত্রাস সৃষ্টি করতে পারছি এটা ওদের মুখ থেকে বের হচ্ছে আর এর মধ্যে কিছু নামদারি মুজাহিদ এবং ইসলামের নাদান দুস্ত জেহাদের নাদান মানে মূর্খ কিছু দুস্ত বন্ধু তারা বলে যে আমাদেরকে সন্ত্রাস বলা হচ্ছে কেন আমাদেরকে সন্ত্রাস বলা হচ্ছে কেন আমাদের কেন এগুলো বলা হবে গালাগালি করা হবে আরে ভাই তুমি তো ইসলামের জেহাদ সম্পর্কে তোমার সামান্য ন্যূনতম ধারণা তোমার নাই তোমাকে যে তারা সন্ত্রাস বলছে তুমি যে নিজেকে সন্ত্রাস মনে করছো না তুমি যে কাফেরদের উপর নিজেকে সন্ত্রাস মনে করছো না আল্লাহ বলছেন হিবু নবী আদুবল্লাহি আল্লাহ শত্রুদের প্রতি এবং তোমাদের শত্রুদের প্রতি তোমরা ত্রাস সৃষ্টি করো সন্ত্রাস হও এটা যে তুমি নিজেকে মনে করছো না এটা কি তোমার ইমানের দুর্বলতা নয় আল্লাহ আমাদেরকে এরকম ইমানের দুর্বলতাকে হেফাজত করুন তো এই জন্য আমাদেরকে মানুষ এরকম অনেক কটাক্ষ করবে অনেক কটাক্ষ করবে এই কটাক্ষের কারণে আমরা কোনো দিন তাদের এই কটাক্ষকে পাত্তাও দিব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহ بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء الله ذو الفضل العظيم হে মুমিনগণ তোমাদের মধ্যে যে ব্যক্তি তার দিন থেকে ফিরে যাবে তাহলে অচিরেই আল্লাহ সুবাহান তালা এমন ব্যক্তিদের নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে তার মোমিনদের উপর হবে বিনম্র এবং কাফেরদের উপর হবে কঠোর আল্লাহ রাস্তায় তারা যুদ্ধ করবে জিহাদ করবে এবং তারা কোনো কটাক্ষকারীর কটাক্ষকে ভয় করবে না এটি আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন আল্লাহ সর্বজ্ঞ এবং প্রাচুর্যময় জিহাদের ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় খুব ক্লিয়ার রাখতে হবে যে আমরা জিহাদ করতে যেয়ে আমাদের শক্তি অথবা আমাদের কোনো যদি দুর্বলতা থাকে সেক্ষেত্রে আমরা যেন কোনো কুফফারকে কোনো তাগুতকে কোনো মুরতাদকে অথবা কোনো মানে যে কোনো যে কোনো কুফফারকে আমরা যেন বন্ধু হিসাবে গ্রহণ না করি যদি আমরা জেহাদ করি এবং জেহাদের সাথে সাথে আমরা কোনো কুফফারকে তাগুতকে বন্ধু হিসাবে গ্রহণ করি এবং সেটা হতে পারে জেহাদের সাথে শরিক অথবা হতে পারে অন্য কোনোভাবে তাদের সাথে বন্ধুত্ব এটাও আল্লাহ সুবাহ আমাদেরকে নিষেধ করেছেন এবং এটাও আল্লাহ সুবাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার শর্ত মানে এই কাজটা না করা কুফফারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করা আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার শর্ত হিসাবে বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন আম হাসিবিতুম আন তুতরাকু ওয়ালাম মা আলামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে যে পর্যন্ত আল্লাহ সুবাহ জেনে না নেবেন তোমাদের মধ্যে কারা তার পদে জেহাদ করেছে আর আল্লাহ ও তার রসুল ও মুমিনদেরকে ছাড়া তারা অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করেছে তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবহিত এখানে জেহাদের সাথে আল্লাহ বলছেন যে এখানে দেখবেন আল্লাহ তালা যে তোমরা জেহাদ করছো কিনা এবং ধৈর্য ধারণকারী হচ্ছ কিনা এবং তোমরা জেহাদের সাথে সাথে অন্য কোনো কুফারদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছো কিনা যদি এটা করো তাহলে আল্লাহ সুবাহ তালা তোমাদেরকে আমলকে কবুল করবেন না কারণ আল্লাহ বলছেন আল্লাহটা দেখে ছাড়বেন যে তোমরা আল্লাহর পথে জেহাদ করছো কিনা এবং তোমরা কুফারদের সাথে বন্ধুত্ব স্থাপন করছো কিনা আমি আগেই আলোচনা করেছিলাম যে আমাদের জেহাদের ক্ষেত্রে বাবা মা ভাই বোন সবকিছু ছাড়তে হবে তো আল্লাহ সুবাহ ক্ষেত্রে বলছেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين হেনবি আপনি বলে দিন হেনবি আপনি বলে দিন উল ইনকান আবা হুকুম আপনি বলুন তোমরা কি তোমাদের পিতামাতা আবা হুকুম তোমরা কি তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী তোমাদের আসিরতকুম আত্মীয় স্বজন বা গোত্র বা এলাকা ইত্যাদি আর কি তোমাদের যে সম্পদ ও তরফ তুমুহা আর তোমাদের যে সম্পদ তোমরা অর্জন করেছ আর সে ব্যবসা যার মন্দ হওয়ার আশঙ্কা করছো এবং সে বাসস্থান যা তোমরা অধিক পছন্দ করছো যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয় আল্লাহ ও তার রসুলের পথে জিহাদ করা থেকে তবে তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো আর আল্লাহ সুবাহান তালা ফাসিক সম্প্রদায়কে হেদায়ত দান করেন না এখানে বলা হচ্ছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকা তারপরে জন্মভূমির মোহাব্বত তারপরে যা কিছু আছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ছাড়তে হবে যদি এগুলো ছেড়ে আল্লাহ এবং তার রসুলের প্রতি জেহাদ না করে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো এখানে নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে এই নির্দেশ মানে হচ্ছে সমস্ত সাহাবা একরাম এবং সমস্ত ওলাম একরাম তাফসির কারকদের মতে আল্লাহ শাস্তি আল্লাহ শাস্তি আসা পর্যন্ত আর সেই শাস্তি দুনিয়াতে আসবে অপমান লাঞ্ছনা বঞ্চনা এবং খুব নিকৃষ্টভাবে আর আখেরা তো সেই শাস্তি রয়েছে তো সুতরাং এই জেহাদের ক্ষেত্রে এখানে আরেকটি কথা মনে রাখতে হবে যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এখানে ওয়া আশিরতকুম বলে সবাইকে বোঝানো হয়েছে সবাইকে তারপরে মানে বাবা মা ভাই বোন তো এগুলো না মানে স্পষ্ট করে বলা হয়েছেই তারপরে ও আশীর্বাদগুণ বলে সব আত্মীয় স্বজনকে বোঝানো হয়েছে এখানে একটি কথা মনে রাখতে হবে সংশয় একটা আমাদের এখানে কাটতে হবে সে সংশয়টা হলো যারা জেহাদ থেকে পিছনে থাকে এরা বলে যে বাবা মায়ের হক আছে ভাই বোনের হক আছে স্ত্রীদের হক আছে তো এগুলো হক রেখে কিভাবে আমি জেহাদে যাব আল্লাহ সুবাহান জেহাদের বিধানের ক্ষেত্রে সবার হককে জেহাদের হকে নিচে দিয়েছেন অর্থাৎ যখন জেহাদ ফরজা আইন হয় এখন জেহাদ ফরজা আইন জেহাদ ফর্জা আইন হওয়ার জন্য যতগুলো শর্ত সব শর্ত এখন পরিপূর্ণভাবে পূরণ রয়েছে পূরণ হয়েছে এবং তা অনেক আগে থেকে হয়েছে তো এই জন্য যখন যখন জেহাদ ফরজা আইন হয় তখন জেহাদ ফরজা আইন হলে এই আয়াত দ্বারা এখানে বাবা মা ভাই বোন সবার কথা বলা হয়েছে আত্মীয় স্বজন সবার কথা বলা হয়েছে যে তোমরা যদি এদের তুলনায় এদেরকে মহাব্বত করে জেহাদে না যাও তোমাদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া হবে দুনিয়া এবং আখেরাতে তো এই আয়াত প্রমাণ করে যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলের হক জেহাদের হকের থেকে নিচে জেহাদের হকের থেকে নিচে যখন জেহাদ ফরজা আইন হয়ে যায় সকলের হক তখন বাতিল হয়ে যায় তখন আল্লাহর দিন অর্থাৎ জাহাদ করে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সকলের উপর ফরজা আইন হয়ে যায় তখন বাবা মার খেদমত ভাই বোনের খেদমত সকলের হক তখন এই জেহাদের ক্ষেত্রে কি হয়ে যায় মানসুখ হয়ে যায় তখন ওই যদি আবার জেহাদ ফরজে কেফায়া হয় তখন আবার এদের উপর এগুলো আসবে ঠিক আছে এই হকগুলো আসবে কিন্তু জেহাদ যখন ফরজে আইন হয়ে যায় এই আয়াত থেকে তা প্রমাণিত করে যে তখন অন্য সব কিছুর তুলনায় অন্য সব কিছু তখন মানসুক হয়ে অন্য সব কিছু তখন রহিত হয়ে সব হক সবার হক তখন রহিত হয়ে তখন জেহাদ করাকে জেহাদ করার হককে আল্লাহর দিনের হক আল্লাহর এই হকটাকে তখন অগ্রাধিকার দেওয়া প্রাধান্য দেওয়া সকলের উপর ফরজ যদি কেউ এটা না করে যদি কেউ এটা না করে আল্লাহ বলছেন এবং তাদের বিরুদ্ধে কঠোরতা অবলম্বন করুন তাদের বাসস্থান হলো জাহান্নাম আর কতই না নিকৃষ্ট আশ্রয়স্থলে জাহান্নাম তো এখানে আল্লাহ বলছেন যে ইয়া ইউহান নাবি জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন জাহিদিল আপনি মুনাফিক এবং কুফফারদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করুন ওয়াগলুজ আলাইহি তাদের উপর কঠোর হন নরম না কঠোর হন ওমা ওয়াহুম জাহান্নাম এরা মল্ল জাহান্নামে যাবে অবি ইসাল মাসিদ এই জাহান্নামের স্থানটা কতই না নিকৃষ্ট তো এখানে মুনাফিক এবং কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছে তো আল্লাহ রসুলের যুগে সমস্ত মুনাফিকরাই কাফের ছিল আল্লাহ রসুলের যুগে সমস্ত মুনাফিকরাই কাফের ছিল তবে মুনাফিকদের কিছু আলামত বলা হয়েছে যেমন কথা বললে মিথ্যা বলা তারপর ওয়াদা করলে ভঙ্গ করা ইত্যাদি অনেক আলামত রয়েছে তো আল্লাহ রসুলের যুগে এগুলো আসল মোনাফেকদের মধ্যে ছিল বিধায় আল্লাহ রসুল বলেছেন এই আলামত যাদের মধ্যে থাকবে তারা এগুলো মোনাফেকের আলামত আমাদের যুগে মোনাফেক দুই প্রকার আছে এটা আল্লাহ রসুলের যুগে ছিল দুই প্রকার বলতে এক প্রকার হচ্ছে যারা সত্যিকার অর্থে মোনাফেক কাফের আরেকটা হচ্ছে যারা বাহ্যিকভাবে মুসলিম কিন্তু অন্তরের দিক থেকে মোনাফেক এই দুই প্রকার লোক আল্লাহ রসুলের যুগেও ছিল এই যুগেও আছে তো সব ধরনের মোনাফিকদের বিরুদ্ধেই আল্লাহ সুবাহানতালা যুদ্ধ করতে বলেছেন এবং এখানে কাফের আর মোনাফিককে আল্লাহ এক করেছেন এক আয়াতে নিয়ে এসছেন এদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না মোনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক জিহাদ করতে হবে ওয়াগুলো আলাইহীন তাদের উপর সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করতে হবে এটা আল্লাহ তালার নির্দেশ যদি আমরা তা করতে না পারি তাহলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতে জবাবদিহি করতে হবে তো এই যুদ্ধ করার ক্ষেত্রে আমি আগেই একটা আলোচনায় বলেছি যে এই জেহাদ করার ক্ষেত্রে আমাদের কখনো কুফফারদের অনুসরণ করা যাবে না কুফফারদের সাথে মিশে যাওয়া যাবে না এখন তো ভোটকে মানুষ কি করে যুদ্ধ বানিয়েছে আমি আগে উপরে আলোচনাটা করেছি তো আল্লাহ বলছেন ফালা জিহাদান সুতরাং তুমি কাফেরদের অনুগত্য করো না কাফেরদের সাথে মিশে যেও না ওদের আনুগত্য করো না এবং তুমি ওয়াজাহিদুহম বিহি জিহাদ কাবীরা এবং তুমি কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর মানে অত্যন্ত কঠোরভাবে ভাবে বিহি জিহাদান কাবির অনেক কঠোরভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তো আল্লাহ বলছেন যে কাফেরদের অনুসরণ করো না এবং এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরভাবে জেহাদ করো তো এখন যদি কেউ গণতন্ত্রকে আর যদি ভোটকে যদি কেউ জেহাদ বলে তাহলে এই গণতন্ত্র আর ভোটগুলোই তো কাফেরদের তৈরি করা আল্লাহ বলছেন এদেরকে অনুসরণ করতে না এবং তাদের বিরুদ্ধে জেহাদ করতে তাহলে এরা জেহাদ করছে কিভাবে আল্লাহ সুবাহানতাল আমাদেরকে সমস্ত পথ ভ্রষ্টতা থেকে সম্পূর্ণভাবে হেফাজত করুন আর এই জিহাদের পথে আমাদের সবচেয়ে বড় হচ্ছে অটলতা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা তা হচ্ছে অটলতা এবং হেদায়ত প্রাপ্ত থাকা হেদায়ত হেদায়তের অটল থাকা আল্লাহ বলছেন ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লানা দিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাদিনা জাহাদু যারা আল্লাহর পথে জিহাদ করে ফি না লানা দিয়ান্নাহুম সুবুলানা অবশ্যই অবশ্যই এদেরকে আমি আমার পথ দেখাবো হেদায়েত দিব লানা দিয়ান্নাহুম এখানে যে কতগুলো তাকিদ আছে একমাত্র যারা আরবি বোঝেন এরাই বুঝতে পারবে লানা দিয়ান্নাহম সুবুলানা একমাত্র তাদেরকেই অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখাবো আল মুহসিনিন আর আল্লাহ সুবাহ সৎ কর্মশীলদের সাথে আছেন তো আমরা যারা হেদায়ত চাই আমাদের হেদায়ত যদি আমাদের পেতে হয় এবং তার উপর অটল থাকতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে জেহাদ করতে হবে তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে অটল রাখবেন এবং সমস্ত পথ ভ্রষ্টতা থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করবেন আর এক আল্লাহ বলেছেন ইয়া ইহল্লাদিন আমানু ইং দত্তাউল্লাহ আল্লাকুম ফুরকানা হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো যদি আল্লাহকে ভয় করো ইন শর্ত দেওয়া হয়েছে ইন উল্লাহ যদি তোমরা আল্লাহকে ভয় করো ইয়াজা আল্লাকুম আল্লাহ তোমাদেরকে দান করবেন ফুরকানা ফুরকান হচ্ছে এমন জিনিস অর্থাৎ কোরআনের এমন এলিম দান করবেন ইয়াজা আল্লাকুম ফোরকানা যেই ফোরকন দিয়ে তোমরা ভালো মন্দ পৃথক করতে পারবে ভালো মন্দ পৃথক করতে পারবে মানে ফোরকান হচ্ছে পার্থক্যকারী আর তা হচ্ছে কোরআন এবং সহি হাদিসের এলেম সহি এলেম তো তোমাদেরকে আল্লাহ তারা যদি এমন এলেম দান করবেন তবে শর্ত হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভয় করো তো এই এলেমের মাধ্যমে তোমরা খারাপ ভালো পথভ্রষ্ট পথপ্রাপ্ত বাতিল সহি হক সব পার্থক্য করতে পারবে অতপর আল্লাহ তালা তোমাদেরকে পার্থক্য করার যে তৌফিক দিবেন তারপরে তোমরা যে আমল করবা তারপরে আল্লাহ তোমাদেরকে আল্লাহ তালা সমস্ত গুণা ক্ষমা করে দিবেন অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন ইলা আখরিল আয়া তো আমাদেরকে যা করতে হবে তা হলো আল্লাহ সুবাহানহতালাকে ভয় করতে হবে আর হেদায়ত প্রাপ্তি এবং তারপর অটলতার জন্য আমাদেরকে অবশ্যই জেহাদের পথে আসতে হবে আর আমরা যদি কেউ জেহাদ না করি কিন্তু জেহাদের নিয়ত করে রেখেছি কিন্তু সেরকম প্রস্তুতি গ্রহণ করছি না সেরকম প্রস্তুতি গ্রহণ করছে না যে হ্যাঁ ঠিক আছে জেহাদ করব ঠিক আছে জেহাদ ভালো ইত্যাদি কিন্তু সেরকম প্রস্তুতি নেই বাস্তব প্রস্তুতি নেই জেহাদের বাস্তব প্রস্তুতি নেই যে হ্যাঁ টাকা পয়সা জমানো শারীরিকভাবে শরীরকে ফিট করা তারপরে যা কিছু প্রয়োজন অথবা হিজরতের জন্য রুট খোঁজা হিজরত করব জেহাদ করবো এরকম রুট খোঁজা তালাশ করা লিঙ্ক খোঁজা যদি এরকম না হয় বরং শয়তানের একটা ধোকা আছে যে ভবিষ্যতে যে হাদিসগুলো আছে ওগুলোর জন্য ওয়েট করা যেমন হাদিসে আছে যে আমাদের ইমাম মাহাদি আসবেন খলিফা মাহাদি আসবেন তারপর ঈসা আলাইসাল্লাম আসবেন হাদিসগুলো সহি কিন্তু শয়তানের নেক্সট শুরুতে ধোকা হচ্ছে যে এগুলোর জন্য ওয়েট করো ওয়েট করো এগুলোর জন্য অপেক্ষা করো তারপরে এদের সাথে জেহাদ করো আরে ভাই আপনি যে আপনি যে আগামীকাল বাঁচবেন এক সেকেন্ড পরে বাঁচবেন তার কি কোনো গ্রান্টি আছে আপনি যদি এখন মারা যান আপনি শহীদ হলেন না আপনি শহীদ হলেন না তো আপনাকে আল্লাহ সুবাহ কবর প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন কতটুকু আল্লাহ ভালো জানেন তারপরে আপনাকে জান্নাতে যাওয়ার গ্রান্টি কিসের কিন্তু শহীদ হলে আল্লাহ তালা আল্লাহ রসুল বলেছেন যে কবরে তার কোনো প্রশ্নই হয় না কবরের প্রশ্ন না ডাইরেক্ট জান্নাত অনেক হাদিস আছে শহীদের শহীদের যে আলোচনা ইনশাল্লাহ আমরা করবো পরে আমাদের একটা আলোচনায় তো এই ফজরত আপনি পাবেন না অথচ আপনি জেহাদের নিয়ত করে বসে আছেন জেহাদ করছেন না লিঙ্ক খুঁজছেন না এবং যারা মুজাহিদ যারা মুজাহিদ জেহাদ করছে এদের সাথে আপনি একত্রিত হওয়ার চেষ্টা করছেন না তো আল্লাহ বলছেন ওয়ালাউ আরাদুল খুরুজ আলা আদু লাহু উদ্দাহ ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআতাহুম ফাসাব্বাতাহুম ওয়া ক্বিলা কউদু মাআল কায়দিন যদি তারা ওয়ালাউ আরাদুল খুরুজা যদি তারা সত্যি সত্যি আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য চেষ্টা করত নিয়ত করত আদুল্লাহ উদ্দাহ তাহলে তারা চেষ্টা করত অবশ্যই অবশ্যই তারা চেষ্টা করত উদ্দাহ ওয়ালাকিন কারি আল্লাহ কিন্তু আল্লাহ সুবাহ তারা যে চেষ্টাকে অপছন্দ করেছেন কেন ওই যে বললাম এইসব কারণে ওয়ালাকিন কারি আল্লাহম বিআতাহুম ফাসাব্বাতাহুম ওয়াকিলা কুদু মাল কয়েদ আল্লাহ বলছেন যে এখন তোমাদের এগুলো আল্লাহ অপছন্দ করেছেন এবং তোমরা যারা বসে আছে জিহাদ না করে এদের সাথে বসে থাকো থাকো এদের সাথেই তোমরা বসে থাকো তোমাদের আর জেহাদ করতে হবে না দেখবেন যে যারা এরকম অপেক্ষমান মানে শয়তানের ধোকায় থাকে কোনো লিঙ্ক তারাস করে না লিঙ্ক থাকা সত্য বের হয় না যারা এরকম শয়তানের ধোকায় মানে ধোকার আনুগত্য করছে দেখবেন যে এরা আজ পর্যন্ত বছরের পর বছর ধরে বসে আছে এদের এদের দ্বারা আল্লাহ তালা জেহাদের একটি বুলেট ছোড়ার তফিক দেননি এবং তারা মনে করে যে আপনার ওই কলমের জেহাদ বারো জেহাদ এগুলো তাদের কাছে অনেক কিছু শয়তান এদেরকে এত সুন্দর করে এগুলো উপস্থাপনা করেছে যে তারা নিজেরা বুঝতে পারছে না যেই নাম শয়তান আমার হুম শয়তান এদের আমলকে সৌন্দর্যমণ্ডিত করে দেখাচ্ছে আর এরা এমনভাবে পথভ্রষ্ট হয়েছে এমনভাবে পথভ্রষ্ট হয়েছে যেমনভাবে পথভ্রষ্ট হয়েছিল বন ইসরায়েলরা আল্লাহ সুবহান ওয়া আরেক আয়াতে বলেছেন আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন আল্লাহ তালা বলছেন যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি তারা তাদের মতো যেন না হয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এবং এর উপর দীর্ঘকাল অতিক্রম হওয়ার পর তাদের অন্তর কঠিন হয়ে গেছে তাদের অধিকাংশই পাপচারী আল্লাহ সুবাহ বলছেন তো এখানে যে আয়াতের অর্থ আমরা দেখলাম এখানে বলা হচ্ছে যে এরা যখন কোরআনের কোনো আয়াত অথবা হাদিসের কোনো কিছু পড়ে তখন তারা যখন এটা নতুন হয় মানে নিউ নিউ হয় মানে যখন এটাকে মানে একেবারে নিউ নিউ পায় নতুন নতুন পায় তখন সেইটার প্রতি খুব আকর্ষণ খুব আবেগ দিয়ে সেটাকে আমল করে বা খুব ইয়া হয় কিন্তু আল্লাহ বলছেন যে এরা যেন এদের মতো না হয় যাদের উপর এই সময় এই আয়াতগুলো বা এই হুকুমগুলো দীর্ঘকাল অতিক্রান্ত হওয়ার পর তাদের অন্তর কঠিন হয়ে গেছে দেখবেন যারা প্রথমে একরকম ছিল একই আয়াত তারা এক আগে শুনলে খুব তাদের অন্তর বিগলিত হতো কিন্তু সময় সাপেক্ষে মাস অথবা এক বছর দুই বছর এরকম মাস অথবা কোনো সময়ের কালক্ষেপণে ঠিক একই আয়াত যখন এদেরকে বলা হয় তখন এদের অন্তর আগের মতো আর সেই প্রতিক্রিয়া তৈরি হয় না এদের অন্তর শক্ত শক্তই থাকে তখন তারা এটাকে ঠিক আছে অন্যভাবে তারা এটাকে কি করে দেয় ব্যাখ্যা করে দেয় তো আগে তারা একই আয়াতের উপর জেহাদের কথা শুনলে হাদিসের কথা শুনলে তারা খুব মানে আবেগ আপ্লুত হতো জেহাদের যার জন্য পাগল হয়ে যেত কিন্তু একই আয়াত একই হাদিস বা একই আলোচনা আপনার কালক্ষেপণ যাওয়ার পরেও মানে কালক্ষেপণ হওয়ার পরে যখন এদের সামনে আলোচনা করা হয় তখন তারা কি করে আগের মতো সেই প্রতিক্রিয়া তারা এদের অন্তরে আর তৈরি হয় না আল্লাহ বলছেন যে এই যে এদের মতো যেন আমরা না হই এজন্য আল্লাহ সুবাহ এই কোরআনকে বেশি বেশি পড়বো যেন আল্লাহ সুবাহর এই আয়াত অনুযায়ী আমাদের অন্তর শক্ত না হয়ে যায় আমাদের অন্তরে যেন কোরআনের আয়াতগুলো অত্যন্ত কঠিনভাবে যেন প্রতিক্রিয়া সৃষ্টি করে আজকে আমাদের আলোচনা অনেকটি লম্ব হয়ে গেছে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আল্লাহ সুবাহান তালা আমাদেরকে হিজরত জিহাদ এবং শাহাদার মাধ্যমে সর্বোত্তম রিজিক অর্থাৎ জান্নাতুল ফেরদাউস রিজিক আল্লাহ আমাদেরকে দান করুন এখানে শেষ করছি আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই দশটি মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে আপনারাও স্বভাবের অংশীদার হন جزاكم الله خيرا